শুনতে শুনতে শেষ হয়ে গেল কবি নাজমুল ইসলাম মকবুল এর কথা ও সুরে তাঁরই দিক নির্দেশনায় রাকিব আল হাসানের কণ্ঠে ও আমি মিম সুফিয়ানের ধারা বর্ণনায় হৃদয় ছোঁয়া একগুচ্ছ গানের অনবদ্য সমাহার আমরা ঘরর তাই ক্যাসেটটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী আলহাজ জবান আলী ও সৌদি প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী ফেরদৌস চৌধুরী মিঠু ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে কালচারাল বিভাগ সিলেট লেখক ফোরাম আল্লাহ হাফিজ W W W dot dot A L M O al com